সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এই জামানার মানুষগুলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এ জামানার মানুষগুলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এ জামানার মানুষগুলা পাল্টে কেন যায় সঠিক মানুষ এই দুনিয়ায় পাওয়া বড় দায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র হতো তাই তবে এই মানুষ মানুষগুলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র হতো তাই তবে এই মানুষ মানুষগুলা পাল্টে কেন যায় ঘুষের টাকায় কারো দেখো বাড়ছে যে ভাই ভুড়ি ফ্যাশন দেখাই যুবতী আর পর্দা করে বুড়ি ঘুষের টাকায় কারো দেখো বাড়ছে যে ভাই ভুড়ি ফ্যাশন দেখায় আর পর্দা করে বুড়ি ঘুষের টাকায় কারো দেখো বাড়ছে যে ভাই বুড়ি ফ্যাশন দেখায় যুবতী আর পর্দা করে বুড়ি লাজ সরমের মাথা খাইয়া চলে বেপরদায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র হতো তাই তবে এই মানুষ গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র হতো তাই তবে জমানার মানুষ গোলা পাল্টে কেন যায় সঠিক মানুষ এই দুনিয়ায় পাওয়া বড় দায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র মতো তাই তবে এই জমানার মানুষ গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র মতো তাই তবে এই জমানার মানুষ গোলা পাল্টে কেন যায় সুদের টাকায় সুদ খাটায় গড়ছে বাড়ি গাড়ি নিজের নারী সদ মেটে না পেলে অন্য নারী সুদের টাকাই সুদ কাটাইয়া গড়ছে বাড়ি গাড়ি নিজের নারী স্বাদ মেটে না পেলে অন্য নারী সুদের টাকাই সুদ কাটাইয়া গড়ছে বাড়ি গাড়ি নিজের নারী স্বাদ মেটে না পেলে অন্য নারী সত্য কথা বলতে মদের নেই তো কোনো ভয় সূর্য ওঠে আগের মতো চন্দ্র হতো তাই তবে এই জমানার মানুষগুলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র তো তাই তবে এই জামানার মানুষগুলা পাল্টে কেন যায় সঠিক মানুষ এই দুনিয়ায় পাওয়া বড় দায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র তো তাই তবে এই জমানার মানুষগুলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র তো তাই তবে এ জামানার গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এই জামানার মানুষ গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এই জামানার গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র অত তাই তবে এই জামানার মানুষ গোলা পাল্টে কেন যায় সূর্য ওঠে আগের মতো চন্দ্র মতো তাই তবে জামানার মানুষগুলা পাল্টে কেন যায়